প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশেখ হৃদয়ে প্রিয় নবী সাল্লাহ আলহিসাল্লামের দিদার একান্তই কাম্য হৃদয়ে তার উদ্বেলিত হতে থাকে সবুজ গম্বুজের হাতছানি প্রিয় নবীজির শৈশব কৈশোর নবুয় জিহাদ মিরাজ এবং দিন প্রচারের স্মৃতিময় স্থান দেখার জন্য তার মন পাগল পাড়া ইশকের এই নীরব হাহাকার প্রশমিত করার গভীর প্রত্যয়ে উদীয়মান তরুণ লেখক মহিউদ্দিন বিন নূরের কথামালায় জুলফিকার হামদ নাদ ও গজল পরিবেশক দলের এবারের পরিবেশনা হে আশেক চলো মতিনা চলো মতিনা চলো মতিনা